ইবনু আবু মুলাইকা রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে লিখে জানিয়েছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম ফয়সালা দিয়েছেন যে বিবাদীকে কসম করতে হবে